জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বিপ্লবী জনতা আবার গর্জে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব বাবান্ন আর একাত্তরের সেই বিপ্লব চাই বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব বাবান্ন আর একাত্তরের সেই বিপ্লব চাই লাখো বাঙালির রক্তের ঋণকে আছে শুধবে লাখো বাঙালির রক্তের ঋণকে আছে শুধবে লাখো বাঙালির রক্তের ঋণকে আছে শুধবে লাখো বাঙালির রক্তের ঋণকে আছে শুধবে বিপ্লবী জনতা আবার গর্জে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বাওয়ান্নতে হুঙ্কার উঠে বাংলা ভাষার আন্দোল আন্দোল আ আজ কেন শুনি নিপুণ ভাবে অন্য ভাষার আয়োজন বাউন্নতে হুঙ্কার ওঠে বাংলা ভাষার আন্দোলন আজ কেন শুনে নিপুণ ভাবে অন্য ভাষার আয়োজন বাবান্নতে হুঙ্কার ওঠে বাংলা ভাষার আন্দোলন আজ কেন শুনে নিপুণ ভাবে অন্য ভাষার আয়োজন বাংলায় ভাষা বাংলায় খেপা ভিনদেশি তবে কে ঝিমিয়ে পড়া রক্তে আবার উঠবে তুফান উঠবে ঝিমিয়ে পড়া রক্তে আবার উঠবে তুফান উঠবে ঝিমিয়ে পড়া রক্তে আবার উঠবে তুফান উঠবে বিপ্লবী জনতা আবার গর্জে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব বান্ন আর একাত্তরে সেই বিপ্লব চাই বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব বান্ন আর একাত্তরে সেই বিপ্লব চাই লাখো বাঙালির রক্তের ঋণকে আছে শুধবে লাখো বাঙালির রক্তের ঋণকে আছে শুধবে লাখো বাঙালির রক্তের ঋণকে আছে শুধবে লাখো বাঙালির রক্তের ঋণকে আছে শুধবে বিপ্লবী জনতা আবার গর্জে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে একাত্তরে রক্ত শ্রুতে পাখানাদার যায় ভেসে দুটো স্রোতের জয় গানে গানে ভাগ বসালো কেশে একাত্তরের রক্ত স্রোতে পাখানা তার যায় ভেসে উল্টো স্রোতের জয় গানে ভাগ বসালো কেশে একাত্তরের রক্ত স্রোতে পাখানা তার যায় ভেসে উল্টো স্রোতের জয় গানে ভাগ বসালো কেশে মধুর বাণীর তিক্ত মায়া কে কানে বাজা যা বাজায় শ্মশান ঘাটে ওদের দেহ আবার পুড়তে হবে শ্মশান ঘাটে ওদের দেহ আবার পুড়তে হবে শ্মশান ঘাটে ওদের দেহ আবার পুড়তে হবে বিপ্লবী জনতা আবার গর্জে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব বাউন্ন আর একাত্তরের সেই বিপ্লব চাই বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব বান্ন আর করে সেই বিপ্লব চাই লাখো বাঙালির রক্তের ঋণকে আছে শুধুবে লাখো বাঙালির রক্তের ঋণকে আছে শুধুবে লাখো বাঙালির রক্তের ঋণকে আছে শুধুবে লাখো বাঙালির রক্তের ঋণকে আছে শুধুবে বিপ্লবী জনতা আবার গর্জে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে বিপ্লবী জনতা আবার গর্জে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে www.onibus.in